عليه وسلم وقول الله جل ذكره إن أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده قال حدثنا الحميدي عبد الله بن الزبير قال حدثنا سفيان عن يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمة بن وقاص الليسي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা এবং নবী সাল্লাহামের উপর ওপর সাল্লাহসাল্লামের পরে আপনাদেরকে আজকে মোবারকবাদ জানাই যে আমাদের সহি বখারির দর্শে যা গত দুই সপ্তাহ আগে শুরু হয়েছে এবং দুটো আলোচনা ভূমিকা স্বরূপ হয়েছে আজকে সরাসরি আমরা হ্যাদিসগুলি নিয়ে আলোচনা শুরু করব তাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আপনার উপস্থিত হয়েছেন প্রথম আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি এবং দ্বিতীয় নম্বরে আপনাদের শুক্রিয়া আদায় করি এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে যেন যাজায় খায়ের দান করেন উত্তম প্রতিদান দান করেন এবং আপনাদের নিয়তকে এখলাসের সাথে আমাদের সাথে থাকার তৌফিক দান করেন এবং এখলাসের সাথে দিন শিখার এবং দিনের প্রতি আমল করার রসুল উল্লাহ সাল্লামের মোবারক হাদিস চর্চা করার শিখার এবং শিখাবার এবং তার দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন সহি আল বুখারির প্রথম পর্বই হচ্ছে ওয়াহির পর্ব ওয়াহি সম্পর্ক সংকলক বলছেন বিসমিল্লাহ রহমান রহিম কিতাব বদ ইল ওয়াহি এই পর্ব হচ্ছে ওয়াহির সূচনার বাদা মানে শুরু হওয়া আরম্ভ হওয়া ওয়াহির সূচনার আর তারপরে ইমাম বুখারি রহমাহুল্লাহ আর কথা শুরু হচ্ছে কিতাব আর বাপ হাদিসের কিতাবগুলিতে কখনো কখনো কিতাব আসবে আর সেই কিতাব হাদিসের কিতাব একটি কিতাব আর তাতে বিভিন্ন কিতাব মানে পর্ব আসবে আর ওই কিতাবের আন্ডারে অনেকগুলি আবুয়াব আসবে মানে অধ্যায় আসবে তো এই জন্য কিতাব মানে আমরা পর্ব করব কিতাব এক কিতাবের মধ্যে অনেকগুলি কিতাব কিতাবুল ওয়াহি কিতাবুল ইমান কিতাবুল এলম কিতাবুল তাহারা কিতাবুল সলাহ এভাবে যখন আসবে বিশেষ করে সহি খারিতে আর অনেকগুলি হাদিসের কিতাব আদিতে কিছু কিছু কিতাবে কিতাব না বলে আবু আব বলেছেন তারা তখন আমরা এই কিতাবের অর্থ করব পর্ব যাতে অনেকগুলি অধ্যায় রয়েছে যে পর্বে অনেকগুলি আবু আবু রয়েছে মানে এলমের বাব রয়েছে আবু আব বাব মানে দরজা তাই না বাব মানে দরজা অনুভূত ক্ষেত্রে বাপ বলবো তখন দরজা বাবুল বাড়ির দরজা তাই না কিন্তু যখন এলমের ক্ষেত্রে বলবো বাবুল এলম এলমের দরজা তো এলমের দরজা মানে হচ্ছে একটি অধ্যায় যেখান দিয়ে প্রবেশ করে আমরা যে বিষয়টির দরজায় আমরা প্রবেশ করছি সে বিষয় সম্পর্কে আমরা কিছু জ্ঞান অর্জন করতে পারব তো এখানে কিতাব বলতে একটা বড় হেডলাইন ধরেন হ্যাঁ যাতে অনেকগুলি অধ্যায় বা আবু রয়েছে যদিও ওয়াহির অধ্যায়টি ছোট বা সংক্ষেপেই এমাম বুখারি রহমাহুল্লাহ সম্পর্কে যিনি এইটা লিখেছেন তার কোন ছাত্র তিনি বলছেন কালা শেখ তাহলে বোঝা গেল যে শেখ কথাটি আলেমদেরকে বলাটা প্রাচীন যুগ থেকে চলে আসছে সালাফে সালহের যুগ থেকে চলে আসে এমাম আহমদ রহমার যুগে আমরা এর প্রমাণ পেয়েছি এর আগে কোনো একটা আলোচনায় আমি কিতাবে যখন শেখ বলা হয়েছে ইমাম আহমদকে তখন বিষয়টি উল্লেখ করেছে এখানে ইমাম বুখারি আহমুল্লাহ কি কি বলা হচ্ছে সাহেব বলা হচ্ছে কিন্তু আমাদের দেশীয় কথা মৌলানা বা মৌলভী সাহেব বা হুজুর বা হজরত এই যে ভাষাগুলি আছে এগুলি উপমহাদেশের বানানো ভাষায় যেগুলির কোনো ভিত্তি নেই যেগুলি পরিত্যাগ করাটাই হচ্ছে বাঞ্ছনীয় বা ভালো যদিও জায়জ টেনে টেনে করতে পারে সে জায়জ আর না জায়জের এ তো মাসলায় যাচ্ছে না কিন্তু এগুলি ছেড়ে দিয়ে আপনারা শেখ বলার চেষ্টা করবেন কোন তালেবে এলিমকে বা আলেমকে এমাম বড় আলেম সুতরাং তিনি এমাম আল হাফেজ মানে তিনি অনেক হাদিসের হাফেজ ছিলেন বলে হাফেজ হাফেজ মানে হাফেজে কোরআন নয় যখন হাদিসের কিতাব আমরা আলোচনা করব তখন হাফেজ মানে হাফেজে কোরআন নয় হাফেজে কোরআন কথাটি পরবর্তীকালের পরবর্তীকালের আবিষ্কৃত কথা হাফেজে কোরআন কথাটি নবী সাহাবাই কারামদের যুগে ছিল না তাদেরকে কোররা বলা হইত সত্তর জন সাহাবিকে ধোকা দিয়ে যে শহীদ করেছিল কাফের কিছু গোত্র যে আমরা সব মুসলিম হয়ে গেছি চলেন আমাদেরকে পাঠান কিছু লোক যারা গিয়ে কোরআন শিক্ষা দিবে দিন শিক্ষা দিবে সত্তর জন কোর্রাকে পাঠিয়েছিলেন সাবিনাল কোর্রা হাদিসে রয়েছে তো কারির বহু বচন কোর্রা যারা বেশি বেশি কোরআন পাঠ করে হাফেজে কোরআনদেরকে তাহলে সাহাবাই কেন্দ্র আমলে কি বলা হয়তো কারি বা কোর্রা বলা হয়তো বহু বচন আর হাদিসের ভাষায় আল হাফেজ মহাদেসিনদের পরিভাষা ইস্তেলাতে হচ্ছে যাদের লক্ষাধিক হাদিস মুখস্থ রয়েছে আবু আবদুল্লাহ শুরুতে যখন তার বংশ পরিচয় আমরা আলোচনা করেছি তখন বলেছি যে ইমাম বুখারির কনিয়ত হচ্ছে আবু আবদুল্লাহ নাম মোহাম্মদ বিন ইসমাইল পিতার নাম ইসমাইল বিন ইব্রাহিম দাদার নাম এব্রাহিম বিন আল মগিরাহ আল মগিরা আল মগিরা প্রথম হচ্ছে হ্যাঁ, দাদার বাপ নিউ মুসলিম আল বুখারি উল্লাহ তালা রাহমাহুল্লাহ তালা যেহেতু দোয়া সেই জন্য এখানে যিনি লিখেছেন কাতেব তিনি আমিন লিখেছেন যে কোনো দোয়ার উপর তাহলে আমরা কি বলবো আমিন জি রাহেমহল্লাহ তালা কথাটি আমরা শুধু আলেমদের ক্ষেত্রে বা বড় বড় ইমামদের ক্ষেত্রে বলি বা বড় বড় যারা দিনের খাদেম মনে করছেন তাদের ক্ষেত্রে বলে থাকি অথচ তার চেয়ে বেশি হক রাখে আপনার বাপ মা যেই সন্ন্যতটি এর প্রচলন ভারত উপমহাদেশে নেই ভারত বাংলাদেশ পাকিস্তানে বাপ মরে গেছে আমার আব্বা মারা গেছে রাহেমাহুল্লাহ বলার তৌফিকই হয় না কারো চলনই নেই এই মরে যাওয়া সন্ন্যাদ গুলিকে চালু করতে হবে কারণ মৃত সোননাথ যদি চালু করতে পারেন তো আপনার দেখা দেখি যত লোক কেমত পর্যন্ত এগুলো আমল করবে সবাই কিন্তু সবার গুলো এক ভাগ করে আপনি পাবেন অনেকগুলি সন্ন্যত অনেকগুলি ভালো জিনিস হ্যাঁ সন্ন্যতসম্মত জিনিস বিষয়গুলি আমাদের দেশে গিয়ে একবার মৃত মেরেই ফেলে দিয়েছে বেদাতকে জিন্দা করেছে আর সন্ন্যতকে মেরে ফেলে দিয়েছে যেমন আজান একামতের মাঝখানে সালাত তার মধ্যে মাগরেবের আজান একামতের মাঝখানে নামাজ মেরেই ফেলে দিয়েছে ভারত বাংলাদেশের মুসলমানরা তাই না যদি কেউ মাগরেবের আজানের পর নামাজ পড়ে করতো নামাজ পড়ার টাইমই দিবে না এদিকে আজান শেষ হয়নি যদি মেনারায় আজান দেয় আগে যদি মেনারায় আজান দিত আমাদের বাইরে মাইক ছাড়া যান ওখান থেকে নামার আগে একামত দিয়ে বসে আছে আর কেউ যদি আজানের সাথে উজু করতে লাগে তো আমাদের দেশে মাগরে ভাবেই নেব সব সোননাথের খেলাফ কাজ দশ মিনিট টাইম দেওয়া কমপক্ষে রোজাদার রোজা ইফতার করতে পারবে উজু যে যার উজুর প্রয়োজন উজু করতে পারবে যার দুই টাকা সলাদ পড়ার ইচ্ছা সলাদ পড়তে পারবে বাইনা করলে আজায় সলাতুন হাদিস আছে আলেমান হাদিস পড়াচ্ছে তাবার রোকান হাদিস পড়াচ্ছে আমি মাঝে মাঝে বলি যে আমার দেশের অধিকাংশ আলেম সমাজ যারা হাদিসের অনুসারী নয় মজাবের অনুসারী তারা হাদিস কি জন্য পড়ায় তাবার রোকান পড়ায় বরকত হাসিলের জন্য আমলের জন্য পড়ায় না আমলের জন্য পড়ায় না তালিম দিয়ে তোদের তর্বিয়তের জন্য পড়ায় না যে হাদিসের চর্চা করি হাদিসের প্রশিক্ষণ দিয়ে হাদিসের উপর আমল করুক মানুষের জন্য পড়ায় না বরং এর বিরোধিতা করে এই জন্য বলে সন্ন্যতের উপর আমল করতে হবে সন্ন্যত মানতে হবে হাদিস মানতে হবে না কত বড় গুমরা কত বড় গুমরা এগুলো সব দাল্লুন মদের নিজেও গুমরা পথভ্রষ্ট ইসলাম বুঝেনি আর অন্যদেরকে মদিল্লুন পথভ্রষ্টকারী এসব বক্তাগুলি কম বক্তা সব তো আশা করি আজকে শোনার পর আমল করবেন না করবেন না যাদের মা বাবা মারা গেছে কি বলবেন রাহেমাল্লাহ আমার আব্বা রাহেমাল্লাহ বলবেন আমার আম্মা রাহেমা হাল্লাহ যদি জমির চেঞ্জ করতে পারলেন ভালো না পারলে কোনো অসুবিধা নেই ব্যক্তি হিসাবে হু বলতে পারেন হায়ের জায়গায় হু বলা যাই যাচ্ছে শাখস হিসাবে আরবিতে একটা তাওইলের রাস্তা খোলা আছে আর আপনার মাও তো একজন ব্যক্তি তো ব্যক্তিকে আরবিতে শখস বলে তো এই এই তাবিলগুলি আছে আছে আরবি গ্রামারে সুতরাং যদি আপনার জরুরি নয় যে গিয়ার চেঞ্জ করে রাহেমা রাহেমাহুল্লাহ বলবো না রাহেমা হাল্লা বলবো জরুরি নয় রাহেমাহুল্লাহ অসুবিধা নেই জি নর হোক আর নারী হোক বলেন না অসুবিধা নেই ভুল বড় কোনো ভুল করলেন না আপনি তো বলার চেষ্টা করবেন শুধু বাপ মায়ের ক্ষেত্রে বাপ মায়ের তো বড় হক আছে শ্বশুর আছে শাশুড়ি আছে ভাইরা আছে এমনকি যে কোন আপনার জুনিয়র আছে তাই বলে কি আপনার রাহেমহল্লা দোয়া পর হক রাখে না রাহেমহল্লা হক মুসলিমের হক যে মুসলিম মুসলিমের জন্য দোয়া করবে রব্বানা এই সুন্নত সুন্নত শিক্ষার আমল করে আমরা মুসলিমদের জন্য ইচ্ছা করে দোয়া করতে চাই না দোয়া করেন বাস দোয়া করছেন কার জন্য যে ফেমাস হয়ে গেছে কোন এত হিরো হয়ে গেছে তার জন্য দোয়া করছেন আপনি অথচ দেখা যাচ্ছে আজকালকার অধিকাংশ হিরোগুলি বেদাতি জানি না ওর জন্য দোয়া করায় জায়েজ হবে কিনা আর দোয়া করা যদি জায়েজ হয় তো ওই দোয়া আপনার কবুল হবেই কিনা আল্লাহ জানে আপনি দোয়া করলে হয়তো কবুল হবে না তার সিরকি আকিদা আছে কুফুরিয়া আকিদা আছে সে বলছে যে আমাদের মুসলিমদের আর খ্রিস্টানদের আকিদায় কোনো পার্থক্য নেই আর তাকে শহীদ বলে একবারে দিলেন আপনি ঘোষণা করে আপনার যেন হাতে আল্লাহ এই ক্ষমতা দিয়ে দিয়েছে আপনি যাকে ইচ্ছা শহীদ বলুন আপনাদের জন্য ছেড়ে দিয়েছি যাকে শহীদ বলবেন সেই শহীদ আল্লাহ কথা বলেছে নাকি না আল্লাহ যাকে শহীদ বলবেন তিনি শহীদ তুমি জানলেই কি করে যে আল্লাহ শহীদ তাকে বলে গ্রহণ করেছেন যদি আকিদাই সমস্যা থাকে তারপরও শহীদ তারপরে শহীদ দোয়া করা যাবে কিনা এই মশলা ভালো আলমদের কাছ থেকে জানা উচিত সেখানে শহীদ এসব ধৃষ্টতা কোথায় পেলেন আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং আপনার নিজের লোকেরা আর সবচেয়ে বড় নিজের লোক আপনার বাপ মা আপনার স্ত্রী ছেলে মেয়ে কারো স্ত্রী মারা গেছে কারো ছেলেরা সব আলোকে মারা গেছে মেয়ে মারা গেছে তারা বেশি হক রাখেছে তাদের জন্য রাহেমাল্লাহ বলবেন আপনি কখনো বলবেন না আপনার ছেলেটা মারা গেছে রাহেমাল্লাহ বলা তফিক হয় না ও বেদাতি কবর জিয়ারত করতে গেলে কখনো দোয়া করবেন হয়তো তাও বেদাতি তরিকায় দোয়া করবে সন্ন্যতি তরিকায় দোয়া করবেন না আপনি কি করে কাজ হবে যাই হোক কথা লম্বা না করে এই বিষয়গুলি সংশোধন দরকার সেই জন্য বললাম রাহেমাহ তালা বুখারি সম্পর্কে বাবুন মানে হাজা বাবন যখন কোথাও বাবন লিখা থাকবে তারপরে কারণ বাবের এজাফত পরে যে বাক্যটি আছে তার সাথে করা যাচ্ছে না আরবি গ্রামারে তখন বাবন পড়তে হবে আর যদি এজাফত করা যায় তখন বাবো কাজা বাবুল ইলমে এলমের বাব বাবু তাহারাতে চলবে তাই না বাবু সলাতে মজা ফেলে কিন্তু এখানে তো বাবু কাইফা করা যাবে না তো কি বাবুন হাজা বাবুন এটি হচ্ছে একটি অধ্যায় কিসের প্রশ্ন যে কেফা কানা বদুল ওয়াহিলা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপর কেমন ভাবে ওহির সূচনা হয়েছিল কিভাবে রসুল উল্লাহ সাল্লামের নিকট ওহি শুরু হয়েছিল কেফা কানা বদুল ওয়াহিয়ে এলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাদা আ হামজা দিয়ে মাহমুজ মাহমুজ লাম যারা সার্ফের গ্রামার পড়েছেন ভালো করে মোটামুটি তার মানে হচ্ছে বাদা আবদাও মানে শুরু করা শুরু করা তো শুরু কেমন করে সূচনা হয়েছিল কেউ কেউ এটাকে ওয়াও দিয়ে পড়েছেন কেফাকানা বদউল ওয়াহি এলা রসুল্লাহ এখানে হামজা দেওয়াই আছে কিন্তু কোন কোন নসখাতে কারণ পাণ্ডুলিপি অনেক রয়েছে সহিবহারির বখারির কোন কোন পাণ্ডুলিপিতে ওয়াও দিয়ে পাওয়া গেছে যার ফলে অনেকে এইভাবে পড়েছেন কেফা কানা বদউল ওয়াও বেশ ও বদউল ওয়াহি এলা রসুল্লাহ তো তার মানে কি হবে তার মানে কিন্তু শুরু হবে না বাদায়বদু দেখি কি আরবি কতটা পড়েছে বাদায়বদু মানে কি কে বলতে পারে বাদায়বদু আরবি পড়া লোকের একটু বলো হ্যাঁ নাহলে শেখ সালিমকে জিজ্ঞেস করবো ইয়া আল্লাহ বা দায়াবদু প্রকাশ হওয়া জাহির হওয়া বা দায়াবদু মানে হচ্ছে কোরআনে আছে আরবি শিখলে যে কোরআন বোঝা সহজ ইল্লাহ মাহফিস মাহফিল আর হ্যাঁ তারপরে পড়েন ওয়াইন হ্যাঁ ওয়াইন তুবদু মাফ তুবদু আছে না নেই এই বাদাই আব্দু থেকে তুবদু যদি প্রকাশ করো তোমাদের মনের কথা অথবা গোপন রাখো তাহলে এখানে কি আছে তুবদু হ্যাঁ তো বাদা আব্দু হইতে পারে হ্যাঁ আবদা ইউবদিও হইতে পারে এখানে আবদা ইউবদি থেকে আছে তো প্রকাশ হয়ে যাওয়া আর প্রকাশ করা এখানে ওয়াইন তুবদু প্রকাশ করা বা ফাল মানে প্রকাশ করা মোতাদ্দি আর বাদাই আব্দ মানে প্রকাশ হয়ে যাও একটু এগিয়ে চলে আসেন এখানে জায়গাগুলো রেখেছেন কেন একদিন চলে আসেন পিছনে জায়গা হয় না চলে আসেন বাদা আব্দ মানে প্রকাশ হয়ে যাওয়া একটা কবিতা আছে যারা বস্ত্রহীন হয়ে কাবার তপ করত মুশরেকরা চোদ্দশো বছর আগে ইসলাম আসার পূর্বে তারা এই কবিতাটি আবৃত্তি করত তফ করত আর পড়ত উলঙ্গ তফ করত কাপড় টাপড় নেই ওইটাই ছিল ধর্ম যেমন ন্যাংটা সাধুর ধর্ম আর ন্যাংটা পীরের ধর্ম এটা কোথেকে নেওয়া হয়েছে মক্কার মুশ্রেক ন্যাংটা তফকারীদের কাছ থেকে নেওয়া হয়েছে নর নারী উলঙ্গ হয়ে তফ করত ভারতের ন্যাংটা সাধু দিল্লিতে দেখেছিলাম পড়ে আছে জানোয়ারের মতো দিল্লি পুরানো স্টেশন থেকে কেউ বেরোলেন জি তো এক ভাই করলো একটা কলেজে পড়তো জামি মিললে তো আমাদের এক ভাই তো আমাকে রিসিভ করতে এসছে অনেক আগের কথা বলছি তো বলছে যে যেহেতু আমার সহপাঠী ছিল বেনারসে জামে সালাফিয়াতে তো বলছে যে একটা সাধু দেখবেন তো বলছে অত হ্যাঁ, দূর কষ্ট করে দেখবো না রাস্তাঘাটে পড়ে যায় চোখে সালার কথা বলছি এই কাছে আছে যে বাম দিকে যে পার্কে খালি এদিকে নজর দেন যে পার্কে পড়ে আছে বুঝা আছে আর সব তো আবার রূপ নিচ্ছে আর পাকিস্তানে ন্যাংটা পীর এটা দেখেছি মানে গিয়ে দেখিনি অনলাইনে দেখেছি আর যারা পাকিস্তানি ওদের কাছ থেকে এখানে সৌদি আরবে তারা নিজের চোখে দেখেছে শুনেছি বাংলাদেশে ন্যাংটা পীর আছে নাকি আছে অনেক তাহলে আর দূরে যেতে হবে না তাহলে পয়সা খরচ করতে হবে না আজমির যাওয়ার দরকার নেই ভারত যাওয়ার দরকার নেই চিন্তা করেন এই ধর্মগুলি কোথেকে এসছে তারপরে আপনারা পীরতন্ত্রের ধর্মে বিশ্বাসী পীর মুরিদি ছাড়বেন না আপনারা ছাড়েন তবা করেন আল্লাহর মুরিদ হয়ে যান মানে আল্লাহকে চান মুরিদ মানে হ্যাঁ, চাইনেওয়ালা যে চাই জি হ্যাঁ আল্লাহকে চাই আমরা ইনকুন্তন্না তরিদিন আল্লাহ আল্লাহকে চাই রাসুলকে চাই আখেরাত চাই আমরা জি আমরা আল্লাহর মুরিদ সোজা কথা মানুষকে শেখা আমরা রসুর উল্লাহামকে চাই মানে তার তরিকা চাই আর আল্লাহ সন্তুষ্টি চাই আল্লাহর এবাদত চাই রসুর উল্লাহামের তরিকা চাই আদর্শ চাই আর আখেরাতে সুখ শান্তি চাই এ হচ্ছে আল্লাহকে চাওয়া রসুলকে চাওয়া আর আখেরাত চাওয়া মানুষকে চাই না আমরা জি সুতরাং আমরা মানুষের মরিদ বানে না আল্লাহর মরিদ বানে রসুলের মরিদ বানে আখেরাত মরিদ বানে তরিদুল্লাহ ও রসুল্লাহ দার আল্লাহকে চাও রসুলকে চাও আখেরাতকে চাও এইভাবে চাওয়ার তরিকাটা বলে দিলাম কিন্তু বুঝলেন না জি তো বলছিলাম যে বাদায় মানে প্রকাশ তাহলে কি অর্থ হবে রসুল উল্লাহ সাল্লামের কাছে ওহির প্রকাশ কেমন করে হয়েছিল ওহি কেমন করে প্রথম প্রকাশ পেয়েছিল যে তার কাছে ওহি আসতে লেগেছে কেমন করে প্রকাশ পেল তিনি কেমন করে বুঝতে পারলেন আমার কাছে ওই আসছে আর সাহাবিরা সাথী সঙ্গীরা যারা ইসলাম গ্রহণ করতে লাগলেন অথবা যারা ইসলাম গ্রহণ করেন কিন্তু কাছের লোক কেমন করে তারা তাদের কাছে প্রকাশ পেল যে রসুর উল্লাহামের কাছে ওহি আসা শুরু হয়েছে ওহি দিয়ে পড়লেন দুটোই পড়া যেতে পারে বা ওকৌরুল্লাহ জাল্লা আল্লাহ রব্বুল আলমিনের বা আল্লাহ সুবাহ বাণী এমাম বখারি রহমতুল্লাহ নিয়ম হচ্ছে তার তারাজিম আবু আব্বা তার অধ্যায়গুলি নিয়ে একটা ভূমিকার আলোচনার প্রয়োজন ছিল যেটা মাদ্রাসার তালেবেনদের জন্য আমি পড়িয়েছি অথবা যখন পড়াই তখন তাদের ওই রকম স্টেজের ছাত্রদের জন্য আলোচনা করি চিন্তা করলাম যে সাধারণ জনগণের জন্য ওই আলোচনার অত ডিটেলস প্রয়োজনও নাই সেজন্য আর একটা দিন ওতে না লাগিয়ে আমি আজকে সরাসরি হাদিস শুরু করে দিই তাই ওই বিষয়টি আলোচনা করিনি তো এখানে সংক্ষেপে বলে দিব আর মাঝে মাঝে যখন এই বিষয়গুলি আসবে তখন বলে দেব এমাম বখারি রাহেমাহুল্লাহ যে অধ্যায়গুলি কায়েম করেছেন একটা অধ্যায় তারপরে তাতে একটি অথবা একাধিক হাদিস এই অধ্যায়ে যে বিষয়টিকে তুলে ধরেছেন সেই বিষয়বস্তুকে সাপোর্ট করার জন্য বা শক্তিশালী করার জন্য দলিল হিসাবে একটি আয়াত যদি পান এর সমর্থনে তো আয়াত নিয়ে এসেছেন এখানে একটি আয়াত নিয়ে এসেছেন আয়াত দিয়ে কি করছেন ওহির বিষয়টিকে যে রসুল্লাহ সাল্লামের উপর ওহি হয়েছে সেটার দলিল পেশ করেছেন যাতে করে অধ্যায়টি হয় শক্তিশালী হয় মজবুত জি কখনো কখনো একটা হাদিস দিয়ে শক্তিশালী করেছেন হ্যাঁ তকবিয়াত পৌঁছিয়েছেন মানে শক্তিশালী করেছেন হাদিসটি বাবের আন্ডারে কেন নিয়ে আসলেন না হতে পারে যে হাদিসটি তার যে শর্ত খুব কড়া শর্ত ছিল সেই শর্ত সাপেক্ষ নয় সুতরাং তিনি হাদিসটিকে অধ্যায়ের ভিতরে নিয়ে এসছেন কিন্তু অধ্যায়ের নিচে হাদাসানা হাদাসানা বলে যেগুলি আসল হাদিস সেগুলিতে নিয়ে আসেন নাই কিন্তু অন্য হাদিসের কিতাবে আছে সেটা সাহি কখনো কখনো সাহাবিদের উক্তি আসার নিয়ে এসছেন সাহাবাদের আমল নিয়ে এসেছেন জি যাতে করে প্রমাণ করা সম্ভব হয় যে যে অধ্যায়টি আমি কায়েম করেছি এই আমলটি সাহাবাই কারামদের ছিল এই উক্তি এই এই কথাটি সাহাবাই কারামরা বলেছেন আমি কোনো নতুন কথা বলছি না মহান আল্লাহর বাণী দিয়ে তিনি শক্তিশালী করছেন ওহির সূচনার বিষয়টি কি কি মহান আল্লাহ বলছেন একশো তেষট্টিতে ইন্না ওহাইনা এলে নিশ্চয় আমি ওহি করেছি তোমার উদ্দেশ্যে কাকে সম্বোধন করছেন নবী করিম সাল্লাহামকে তা নবী করিম সাল্লামকে যে ওহি করা হয়েছে এটা কোরআন ঘোষণা করেছে বা কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন কামা আউহাইনাই এলা নোহিন যেমন আমি ওহি করেছিলাম প্রথম রসুল নু আলী সালামের উদ্দেশ্যে প্রথম নবী আদম আলী সালাম কিন্তু প্রথম রসুল যাকে দাওয়াতের জন্য পাঠানো হয়েছে যাও জাতিকে দাওয়াত দাও তারা বাঁকা হয়ে গেছে শিরকে ডুবে গেছে তিনি কে ছিলেন প্রথম রসুল রসুল আল্লাহ রসুল নু আলি সালাম যেমন আমি ওহি করেছিলাম নু আলি ইসলামকে তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে প্রথম ওহি করা হয়েছে দিনের বিধিবিধান তৌহিদ হ্যাঁ সম্পর্কে আরো যেসব বিষয়গুলি রয়েছে দিনের বিষয়গুলি নিয়ে কাকে নো আলি আদম আলি সাল্লাম বিষয় কিন্তু তখন আদম আলি সাল্লাম তার ছেলেমেয়েরা সবাই তৌহিদের ওপর আল্লাহ পয়দা করেছে তৌহিদের ওপর সবাই রয়েছে তাদেরকে মানুষ হিসাবে চলাফেরার জন্য যেসব শিক্ষার প্রয়োজন সেসব শিক্ষা দিয়েছেন হ্যাঁ ও আসমা আদম আলি এখন দুনিয়ার সমস্ত জিনিসের নাম শিখাবার প্রয়োজন নাম শিখিয়েছেন আল্লাহ বলছেন সমস্ত কিছুর নাম যা তার ব্যবহারের প্রয়োজন কাপড়কে যে কাপড় বলে এটা তো আমরা বাপ মা থেকে শিখছি বড়দের থেকে শিখছি বড় ভাই বোনের কাছ থেকে নয় বাপমার কাছ থেকে শিখে কিন্তু আদমার ইসলাম কার কাছে শিখবে আল্লাহ শিখবার প্রয়োজন না তাহলে প্রথম শিক্ষা কে দিয়েছেন দিন দুনিয়ার সব শিক্ষাই আল্লাহ দিয়েছেন তাকে মূলে কিন্তু আল্লাহ প্রথম আদম আলাহিসাল্লাম আল্লাহ থেকে শিখেছেন দিন দুনিয়া আর তারপরে তখন হ্যাঁ, মানুষ মানুষের কাছ থেকে দেখা দেখি অথবা শুনে শুনে শিখা শুরু করেছে যেমন নৌ আলি সাল্লামকে ওহি করেছিলাম ওয়ান নবী আর তারপরে যেসব নবীগণ এসেছিলেন তাদেরকে আমি ওহি করেছিলাম তাদেরকে ওহি করেছিলাম তাহলে বুঝা নৌ আলি সাল্লামের পরে বহু নবী এসেছেন তাদেরকে আল্লাহ কি করেছেন ওহি করেছেন আম্বিয়া রসুলগণের পঁচিশ জনের নাম আল করণ করিম আছে পঁচিশ জনের নাম করণ করিম আছে সবচাইতে শ্রেষ্ঠ নবী কয়জন পাঁচজন যাদেরকে ওলুল আজমিনা রসুল দৃঢ়পতি গোরসুল বলা হয়েছে তারা কারা ছিলেন হ্যাঁ প্রথম নু আলহিসাম তারপরে এব্রাহিম আলী ইসলাম তারপরে মুসা আলি ইসলাম ইসা আলি ইসলাম মাহমুদ রসুল্লাহ মনে থাকবে যাদের আছে আছে যারা নিয়মিত ক্লাস করে মাসাল্লাহ শিখে নিয়েছেন অনেকে কিন্তু অধিকাংশ লোক জানেন না এই পাঁচটা নাম অন্তত মনে রাখবেন দুনিয়ার যদি বাংলাদেশের ক্রিকেটার যারা সবগুলির নাম মুখস্থ রেখেছেন অথবা অথচ একটা নেকি হবে যদি একটা নেকি হইতো তো আমি মুখস্থ করতাম যদি একটা নেকি থাকতো তো আমি মুখস্থ করতাম কারণ একটা নেকি তো তুচ্ছ না ওই একটা নেকি আমার না জাতের ওসিলা হইতে পারে তাই না যখন একটা নেগি নাম কেন মুখস্থ করতে যাবো কেউ করে এটা যাবো কথা বোঝা গেছে কোন ইসলামের খেদমতটা হয়েছে এইসব খেলা দিয়ে হ্যাঁ তো দুনিয়াকে মাতিয়ে রাখা হয়েছে দুনিয়াকে মাতিয়ে রাখা হয়েছে তোমরা তোমাদের কাজে ব্যস্ত থাকো আমরা আমাদের কাজে ব্যস্ত ব্যাস এ হচ্ছে খেলাধুলার খোলাসা নবীন বাদ এখন হাদিস শুরু করি প্রথম হাদিসটার আমরা সনদ পড়ব আর তারপরে বাকি হাদিসগুলির আমরা সনদটা পড়ব না হাদিসের দুটো অংশ রয়েছে এর আগে বলেছিলাম একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে মতন জি হ্যাঁ সনদ হচ্ছে বর্ণনাকারীদের পরম্পরা সিলসিলা সিলসিলা সিলসিলা তো রোয়াত বর্ণনাকারীদের যে সিলসিলা রয়েছে আর আরেকটা হচ্ছে মতন মানে হচ্ছে আসল বিষয়বস্তু যেটা রসুল্লাহামের কথা বচন অথবা কাজ আমল অথবা অনুমোদন জি হ্যাঁ অথবা নবী সাল্লাহ সাল্লামের আখলাক চরিত্রের বিষয় চারিত্রিক বিষয় অথবা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের শারীরিক গঠন এগুলো কিন্তু হাদিস নবী সাল্লামের সিরাত যদি চরিত্র সম্পর্কে আলোচনা থাকে ওইটা হাদিস না নবীর কথাও না কাজও নয় হয়তো কিন্তু তার চরিত্রের কোন একটা দিক ওটাও ওহাদিস জি হলকিয়াত ও খেলকিয়া চরিত্র না শারীরিক গঠনের সাথে সম্পর্ক নবী সাল্লামের চেহারাটা এমন ছিল নবী সাল্লাহ আলী সাল্লাম খুব লম্বাও ছিলেন না বেটেও ছিলেন না হাদিস না জি তো শারীরিক গঠন ওটাও হাদিস জি ইমাম বখর রাহমহল্লা বলছেন যেখানে হাদ্দাসানা থাকবে হাদিসের কিতাবগুলিতে সেখানে কালা উজ্জ আছে কালা মানে কাল আল ইমামুল বুখারি প্রথম ইমাম বখারি রহমহল্লা বলছেন হাদ্দাসানা আমাকে হাদিস বর্ণনা করেছেন এমাম আল হোমাইদি এমাম আল হোমাইদি এমাম বখারি রহমহল্লার অনেক শিক্ষক ওস্তাদ মহাদ্দেশ ছিলেন তার মধ্যে একজন প্রসিদ্ধ মহাদ্দেশ এবং শিক্ষক ছিলেন ওস্তাদ আল হোমাইদি যার নাম ছিল আবদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনে জুবের আবার সাহাবি আবদুল্লাহ বিন জুবাইর ধরিয়েন না হ্যাঁ আবদুল্লাহ বিন জুবাইর কালা তিনি বলছেন হাদ্দাসান আমাকে হাদিস শুনিয়েছেন সুফিয়ান হাদিস শুনিয়েছেন সুফিয়ান সুফিয়ান মহাদ্দেশ দুইজন একজন সুফিয়ান বিন ওয়াইনা একজন হচ্ছে সুফিয়ান আর আসৌরি এখানে সুফিয়ান আসৌরি রহমা আন ইয়াহিবনে সাঈদ আনসারি আন ইয়াহিবনে সাইদিনিল আনসারি ইনি হচ্ছেন আনসারি মদিনার লোক তাহলে তিনি বলছেন কাল আখবরানি আমাকে জানিয়েছেন হাদ্দাসানা মানে আমাকে হাদিস বর্ণনা করেছেন আখবরানি মানে আমাকে খবর দিয়েছেন সংবাদ দিয়েছেন জানিয়েছেন এইভাবে হাদিস বর্ণনা করা হয় কে আমাকে জানিয়েছেন মোহাম্মদ বিন ইব্রাহিম আত্মাইমি মোহাম্মদ বিন এব্রাহিম আত্মাইমি ইনি ছিলেন মহাদ্দেশ জি হ্যাঁ তার পিতা ইব্রাহিম তাইমি তিনিও মহাদ্দেশ ছিলেন হাদিস বিশারদ ছিলেন আর আরেকজন মশহুর রয়েছে ইব্রাহিম নাখাই ইব্রাহিম নাকি আল কুফি কুফার ছিলেন তিনি ফাকিহ ছিলেন তিনি কি ছিলেন ফাকিহ ছিলেন তিনি শুনেছেন বিন ওয়াক্কাস লাইসি থেকে ইনি হচ্ছেন তাবেই ইনি হচ্ছেন তবে ইয়াকুল তিনি বলছেন খাত্তাব আমি উমার আমল রাজি আল্লাহ তালাহকে বলতে শুনেছি আলাল মেম্বারে মেম্বারের ওপর কালা তিনি বলেন তাহলে আমি শুনেছি বলে হাদিস বর্ণনা করাও এটা একটা পদ্ধতি আমি শুনেছি বা আমরা শুনেছি সবচেয়ে শক্তিশালী যদি কেউ বলে আমি শুনেছি আমি শুনেছি সরাসরি শোনার কথা তিনি বলছেন যদি তিনি মৃত্যুক না হন তাহলে এটা সবচেয়ে শক্তিশালী তাই আমি সরাসরি শুনেছি শুনেছি আখবর তিনি জানিয়েছেন সেটা শুনেও হইতে পারে সামনাসামনি আবার লিখিত হয়ে জানানো হইতে পারে কারো মাধ্যম দিয়ে জানানো হইতে পারে তাই না সুতরাং সেটা একটু সামনে তো চাইতে একটু দূরের হয়ে গেল যদি মাঝখানে কোনো যদি গ্যাপ না থাকে তাহলে ঠিক আছে হাদিস সহি হাদ্দাসান আমাকে হাদিস বর্ণনা করেছেন হাদিস বর্ণনা করাটা অনেক সময় না শুনে হইতে পারে শুনতে পাই না কিন্তু মজলিস আছে জায়গা হয় না এখানে তাই না জায়গা হয় না কিন্তু এই দরজার পিছনে বসে আছে যা এক একটু শুনতে পাচ্ছি যখন চলে এসছি বসেই যাই তখন তো আরো জায়গার অভাব ছিল এখনই যদি এরকম জায়গার অভাব তখন জায়গার অভাব ছিল না তার অনেক ছাত্র আছে ও আওয়াজ পৌঁছে না মাইক ছিল না তখন আওয়াজ পৌঁছে না শোনেনি কিন্তু মজলিসে আছে একজন অপরজন থেকে তো শত শত ছাত্র কয়েকশো ছাত্র বা হাজার ছাত্র যখন লেখাপড়া করত এমাম বোখারির কাছে এমাম মুসলিমের কাছে তখন তারা কি করতেন কিভাবে জানেন তরিকাটা কি ছিল যারা যদ্দূর পর্যন্ত আওয়াজ পৌঁছিছে পৌঁছিছে আর আওয়াজ যখন পৌঁছে না যার পর্যন্ত আওয়াজ পৌঁছেছে ওকে তার পিছনের লোকটা জিজ্ঞেস করছে যে কি বললেন ওর কাছ থেকে শুনে অথবা ও লিখছে নোট করছে তখন নোট করতো সবাই নোট করছে ও নোট করছে ওর কাছ থেকে ও দেখে দেখে নোট করছে এখানে কিছু শুনতে পায় না তার সে হাজির আছে ও সাথীর সঙ্গীর দেখে নোট করছে ও নোট করছে ওর নোট দেখে ওর নোট করছে এইভাবে চলছে আর একটা হচ্ছে হাদিসটা শোনালে যদ্দূর পর্যন্ত আওয়াজ পৌঁছিল পৌঁছিল মোকাব্বের মতো আর তারপরে ওইখানে একজন মাঝখানে দাঁড়িয়ে আছে পিছনের লোকের জন্য আপনাদের কাছে আওয়াজ পৌঁছে না হ্যাঁ, ওস্তাদ বলছেন হাদ্দাসানা আল হোমাইদি ওই চলে গেল আর আওয়াজ পিছনে চলে গেল সাফান তাহলে কত সময় লাগতো একটা হাদিস শিখাইতে আর শিখতে চিন্তা করেন তো দেখি হ্যাঁ এই মাইকটা আবিষ্কার না হওয়ায় লাউড স্পিকার না থাকায় আর এটার ব্যবহার না করায় কত কষ্ট আর কত সময় লাগতো এলম শিখতে কত কষ্ট করে তারা এলম শিখেছেন মাইকটা দিন না দুনিয়া দুনিয়া কিন্তু দুনিয়া দিনের জন্য সহযোগী যেমন অসৎ লোকের জন্য গান বাজনা করার ক্ষেত্রে সহযোগী তেমনি সৎ লোকের জন্য দিন শিখার শিখার এবং প্রচারের ক্ষেত্রে সহযোগী বুঝতে পারছেন না তারপরে কোন জাহেল যদি বলে যে আমাদের ইজতেমাতে মাইক ব্যবহার করা বেদাত তো কত বড় জাহেল বলেন হ্যাঁ জি হ্যাঁ মাইক ব্যবহার করা বেদাত কেউ কারো নামাজ শুনতে পায় কার না পায় ওইদিকে দ্বিতীয় রাখাতে চলে গেছে এইদিকে এবার উঠে দেখছে কি করছে না করছে আল্লাহ ভালো জানে কি করে আজব তামাশাই জাহেলদের সত্যি হ্যাঁ এই শ্রেণীর লোকদের সম্পর্কে মোসা আলিসার বলছে তোমরা বড় মূর্খ জাতি মাইক বেদাত হয়ে গেল কিন্তু চল্লিশ দিনে একচল্লিশ নয় উনচল্লিশ নয় চিল্লাই বেরোতে হবে সোননাথ হ্যাঁ সন্ন্যাত জি চল্লিশ দিন নেফাসের অবস্থায় থাকে না মহিলারা তো হয়ে গেল সুন্নাত চল্লিশটা যেখানে যেখানে আছে খুঁজে খুঁজে বের করেছে মহিলা যদি না পাক থাকে প্রসূতির বা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তাহলে কতদিন পর্যন্ত চলবে হ্যাঁ চল্লিশ দিন তারপরে রক্ত আসলে ওইটা রোগ নামাজ পড়া এই যে চল্লিশ চলে আসলো সুতরাং আমরা চিল্লা যাবোই তো আসলে চল্লিশ মুসা আলী সাল্লাম তাওরাত নিতে গেছিলেন হ্যাঁ প্রথম ৩০ দিনের জন্য আর তারপরে দশ দিন ওয়াতমাম নাহাবি আসের ফাতাম্মামি কাতর হবে আর বাইন আলী দেখো কোরআনে চল্লিশ আছে তা আমরাও চিল্লা চল্লিশের করেছি আউজবিল্লা কোথাকার কথা কোথায় লাগিয়ে দিচ্ছে আর এদিকে সহযোগী জিনিস মাইক যদি ব্যবহার করা বেদাত হয়ে যায় আপনাদের মাতে তো আপনাদের হজে আসাটা তো একটা ফরজ কাজ রে বাবা তো হজে আসার ক্ষেত্রে প্লেন ব্যবহার করা কত বড় বেদাত বাঁশ ব্যবহার করা কত বড় বেদাত ট্রেন ব্যবহার করা কত বড় বেদাত কথা ঠিক না হ্যাঁ আজীব কথাবার্তা আজব কথাবার্তা ফিরে আসি আমাদের আসল বিষয় দিয়ে কারণ বুখারির দাস বুখারির ফিরে আসি কিন্তু এগুলো একটু না শুনলে আপনারা আর না বললে আপনাদের চোখ খুলবে না জি মেম্বারের ওপর শুনেছেন তার মানে ওমার রাজিয়াল্লাহ তালন এই হাদিসটি খুদবার সময় মেম্বারে বলছিলেন সে জুমার খুদবাই হোক আর ঈদের খুদবাই হোক মেম্বারের ওপর জি হ্যাঁ তিনি বলছেন সামেত রসুল আল্লাহ আমি রসুল্লাহামকে বলতে শুনেছি এখন এই সামেত রসুল আল্লাহ রসুল বলতে শুনেছি এই পর্যন্ত কি হয়ে গেল সানাদ হয়ে গেল এতটুকু সানাদ সূত্র হাদিসের সূত্র বলো বাংলায় সনদ কথাটি মুসলিমদেরকে বোঝানো সহজ যারা ইসলাম চর্চা করছে একটা মুসলিম ইসলামে কিছুই জানে না সানাদ কি জিনিস বলো সূত্র বর্ণনাকারীদের সূত্র এটা অমুসলিম বোঝাবো যে হ্যাঁ বর্ণনাকারীদের সূত্র জি এখন মতান আসছে কি মতান নবী সালাম যা বলছেন এখানে বাচনিক হাদিস তাহলে ইন্নামাল আমাল নিশ্চয় নিশ্চয়ই যাবতীয় কর্ম নির্ভরশীল নিয়তের ওপর সমস্ত কাজকর্ম হয়ে থাকে বিনিয়াতে নিয়তের ভিত্তিতে এমন ভাবে তর্জমা করলাম যাতে সহজে বুঝতে পারেন যত কাজ করছেন আপনি সবগুলি কাজ কিসের উপর নির্ভরশীল নিয়তের উপর নির্ভরশীল শুদ্ধ হওয়ার ক্ষেত্রে অশুদ্ধ হওয়ার ক্ষেত্রে পূর্ণাঙ্গ হওয়ার ক্ষেত্রে অসম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে নষ্ট হওয়ার ক্ষেত্রে হ্যাঁ বা বাতিল হওয়ার ক্ষেত্রে বুঝছেন কথাগুলি নিয়ত যদি ঠিক থাকে তাহলে আমল ঠিক নিয়ত যদি শুদ্ধ থাকে তাহলে আমল শুদ্ধ নিয়ত যদি অশুদ্ধ থাকে তাহলে আমল অশুদ্ধ আমল বাতিল ফাসেদ নষ্ট নিয়তে যদি ত্রুটি থাকে ঘাটতি থাকে তো আমলে ঘাটতি আমল নষ্ট হয় নিয়তে ঘাটতি আছে তখন আমল আমল কমে যাবে আমল কমে যাবে আমলের কোয়ালিটি কমে যাবে ধরনটা কমে যাবে আমলের স্বভাব কমে যাবে আমলের ফলাফল কমে যাবে রেজাল্ট কমে যাবে আপনারা সবাই মাসাল্লাহ নামাজি কিন্তু সবার নামাজ সবার সালাতে রেজাল্ট ফলাফল একরকম নয় কারো সলাৎ মাশাল্লাহ সলাৎ পড়ে সলাৎ পড়ার পরে বেরোয় যেন সে আখেরা জান্নাত জান্নাম সচক্ষে দেখছে পাপের দিকে মোটেই মন যায় না আর কেউ সালাদ শেষ করছে কখন নামাজটা শেষ হবে বাইরে যাব হ্যাঁ? আর পাপ করব ব্যবসা হলে হারাম ব্যবসা করা এক্ষুনি নামাজ পড়লো দোয়া করলো আর গিয়ে মিথ্যা কথা বলছে দোকানে বসে ধোকাবাজি করছে ওয়ার্কশপে মিথ্যা কথা বলছে গাড়ির কিছুই ঠিক করেনি একটা তার জড়িয়ে দিয়েছে বলছে পাঁচশো রিয়াল নামাজ পড়ে সাথে সাথে বহু লোক আছে এরকম তাই না সুদে কারবার করে নামাজ পড়ে মসজিদে বেরোলে তাড়াতাড়ি বেরোবে লোকটা ইন্তজার করছে সাথে সাথে গিয়ে সুদের ব্যবসার আলোচনা ফলাফলের ক্ষেত্রে কারো ফলাফল ভালো কারো খারাপ কারো কিছু সামান্য এইরকম আর কি ইন্নামাল আবালবের নিয়ে স্বভাবের ক্ষেত্রে এরকম নেকির ক্ষেত্রে সমান নেকি সমান না এই জন্য সুরুল্লাহ একটি হাদিস রয়েছে না সাইতে আবু দাউদে রয়েছে হাদিস যে মানুষ নামাজ পড়ে ফিরে সালাম ফিরে নামাজ পড়ার পরে কারো দশ ভাগের এক ভাগ হয় অসুর শুধু দশ ভাগের কারো নয় ভাগের এক ভাগ কারো আট ভাগের এক ভাগ কারো সাত ভাগের এক ভাগ কারো ছয় ভাগের এক ভাগ কারো পাঁচ ভাগের এক ভাগ কারো চার ভাগের এক ভাগ কারো তিন ভাগের এক ভাগ কারো অর্ধেক পূর্ণ নামাজের স্বভাব পাবে আর নামাজের ফলাফল পাবে এরকম লোক খুব কম আমাল নিয়াত নিশ্চয় যাবতীয় আমল নির্ভরশীল কিসের ওপর নিয়াতের ওপর নিয়াতের ওপর এই হাদিসে আমাল শব্দটিও বহু বচন এসছে আর নিয়াত শব্দটি বহু বচন এসছে কারণ আমল অনেক রকমের অন্তরের আমল কথার আমল হ্যাঁ জবানের আমল অঙ্গ প্রত্যঙ্গের আমল কাজকর্ম চলা ফিরা দেখা শোনা ভালো কথা শোনা মন্দ শোনা দিনের কথা শোনা না গোনার কথা ইত্যাদি তা আমল অনেক রকমের রয়েছে সুতরাং বহু বচন নিয়ত নিয়ত নিয়ত একটাই তাই না না নিয়ত মানুষ হিসাবে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম নিয়ত বরং বিভিন্ন সময় একই লোকের বিভিন্ন রকম নিয়ত এক সময় নিয়তটা খুব ভালো ছিল লোকটা আরেক সময় নিয়তটা তো অত অত ভালো না তার এই যে নিয়তের বিভিন্ন রকমের অবস্থা তৈরি হচ্ছে এর ভিত্তিতে এখানে বহু বচন বলা হয়েছে যদিও এই রিমায়তটি বিভিন্ন ভাবে এসেছে হাদিসে কোন কোন হাদিসে ইন্নামাল আমাল বিন নিয়া এক বচন দিয়ে এসেছে অনেকে হয়তো এইভাবে মুখস্থ করেছেন অথবা দেখবেন যা আছে আবার আমাল বহু বচন না এসে আমাল দিয়েও আছে কারণ আল আমাল বলে জিনসুল আমল যে কোনো আমল তখন অর্থ বহু বচনে বেরিয়ে আসবে যে কোনো আমল নির্ভরশীল কিসের ওপর নিয়তের ওপর তর্জমাটা করে দেবো আর নিশ্চয়ই প্রত্যেক মানুষের জন্য ইমরি উন ইমরুন মানে মানুষ ব্যক্তি যেমন ইমরা আতুন মানে নারী ইমরা আতুন মানে কি এই ইমরি উনের মোয়ান্নাস স্ত্রীলিঙ্গ হচ্ছে ইমরাতন ইমরাতন মহিলা আর ইমরুন মানে পুরুষ মানুষ রজলুন যেমন হয় রজলুন ও ইমরাতন শব্দ আলাদা আলাদা আর ইমরিউন আর ইমরাতন ওই শব্দ দিয়েই মোজাক্কার মোয়ান্নাস রাজল কাকে বলা হয় পুরুষকে বলা হয় মহিলাকে ইমরাতুন শব্দ আলাদা মোয়ান্নাস মেন গাইরে লাভজি অন্য শব্দে চলে গেলাম রাজলুন রাজলাতুন না তাই না যেমন সলেহন নেক লোক আর স্ত্রী হচ্ছে সলেহা সলেহাতুন তাই না এরকম নাই রজলুন কিন্তু কিন্তু এমরেউনে ঠিক আছে এমরেউন আর এমরাতুন নিশ্চয় প্রত্যেক মানুষের বা প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে মানাওয়া জানিয়ত করলা এই দুটো বাক্যকে কেউ কেউ বলেছেন তাকিদের জন্য আগের কথার তাকিদ মানে ওটাকে শক্তিশালী করার জন্য অন্য ভাষাটি বোঝানো হয়েছে যেমন একটা কথা আমরা একাধিকবার বলি অনেক বক্তা আছে একটা কথা তিন করে বলে বলে না এই বলছি বলছি করছে যাতে করে কানে বেশি নখ হয় কথাটা পৌঁছে আবার কেউ কেউ বলেছেন না এটা তাকিদ না এটা আসিস মানে নতুন উদ্দেশ্য বলা হয়েছে সেটা হচ্ছে যে ইন্নামাল আমাল এটা একটা হচ্ছে আপনার যে নিয়তটা যার জন্য করা হচ্ছে যার জন্য নিয়ত করা হচ্ছে আর আরেকটা হচ্ছে যেই ব্যক্তি নিয়ত করছে নিয়তকারী নিয়তকারীর অবস্থা আর আরেকটা হচ্ছে যেই বস্তুর জন্য বা যে বিষয়ের জন্য নিয়ত করা হচ্ছে দুটো বিষয়কে বোঝানো হয়েছে প্রত্যেক ব্যক্তি যে নিয়তকারী সে তাই পাবে যার নিয়ত করবে তাহলে ওই ব্যক্তির অবস্থা বোঝানো হয়েছে এখানে আগেরটাতে এন্নামাল আমাল নিয়ত নিশ্চয় আমল নির্বাস নিয়তের ওপর অর্থাৎ যে নিয়ত যে বস্তুর জন্য করা হচ্ছে যে আমলটার জন্য করা হচ্ছে যেমন নিয়ত হবে তেমন তার আমলের অবস্থাটা হবে একটু সূক্ষ্ম বিষয় এগুলো যেটা হয়তো সাধারণ মানুষের জন্য অত প্রয়োজন নেই কিন্তু এতটা বুঝলাম এখন নিয়ত ভালো আর মন্দ তাহলে নিয়ত দুই ভাগে বিভক্ত ভালো আর মন্দ তাই না সৎ আর অসৎ নেক আর নেক নয় তো এর একটা দৃষ্টান্ত বুঝাইতে হবে একটা উপমা দিয়ে বুঝাইতে হবে উল্লাস তাই বুঝেছেন ফামান কানাত হিজরাতু এলা দুনিয়া জানি না এখানে হাদিসটাকে সংক্ষেপ করে দেওয়া হয়েছে কোন কোন হাদিস এভাবে সংক্ষেপ একটা অংশ বর্ণনা করা হয়েছে কিন্তু যেটা লম্বা হাদিস সেটা বর্ণনা করি সেটা হচ্ছে ফামান কানাত হিজরাত ইরাল্লাহ ওয়া রাসূলি ফাহিজরাত ইরাল্লাহ যার হিজরত হবে আল্লাহর জন্য এবং রসুলের জন্য বা আল্লাহর দিকে এবং রসুলের দিকে আল্লাহর দিকে হিজরত করা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর এবাদত করার জন্য আল্লাহর দিনকে পালন করার উদ্দেশ্যে এটা হচ্ছে এলাল্লাহ হিজরত আল্লাহর দিকে হিজরত করা মানে আকাশের দিকে নয় স্থান বোঝানো হয়নি কি বোঝানো হয়েছে হ্যাঁ অবস্থা বোঝানো হয়েছে যে আপনার অবস্থা আপনার মন আপনার আপনার জীবনটা কার দিকে ধাবিত হচ্ছে আল্লাহর দিকে ধাবিত হচ্ছে আল্লাহ ইবাদ বন্দীর দিকে আল্লাহ ভীরুতার দিকে আল্লাহ সন্তুষ্টির দিকে আল্লাহর কাছে ভালো স্বভাবের দিকে আল্লাহর উত্তম প্রতিদানের দিকে আল্লাহর আজাব আজাবের ভয়ে এগুলো হচ্ছে সব হিজরত আল্লাহ আল্লাহর দিকে হিজরত করা রসুল আসলাম দিকে হিজরত করা কেমন রসুল্লাহামের দিকে হিজরত করা হচ্ছে তার জীবদ্দশায় একরকম হিজরত করা আর তার ইন্তেকালের পরে আর একরকম হিজরত করা জীবদ্দশায় হিজরত তো বুঝতে পারছেন হিজরত মানে হম আল ইন্তেকাল মিন বালাদিন এলা বালাদিন এক শহর থেকে আরেক শহরে স্থানান্তরিত হওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া দাম্মাম থেকে ট্রান্সফার হয়ে চলে গেলেন আপনি বদলি হয়ে বদলি হয়ে যাওয়া চলে গেলেন আপনি গ্রামের বাড়ি থেকে শহরে এসে বাড়ি করলেন এটাই আপনার হিজরত শাব্দিক অর্থ এটাই হিজরত ইসলামী হিজরত না ইসলামী হিজরত হচ্ছে ইসলামের খাতিরে আল্লাহর খাতিরে দিনের খাতিরে জি হ্যাঁ রসুলের খাতিরে এটা হচ্ছে ইসলামিক হিজরত একটা হচ্ছে দুনিয়াবি পার্থিব হিজরত দুনিয়ার করা দিনী শিক্ষার উদ্দেশ্যে গেলেন ছেলে মেয়েকে পড়াবো সেই জন্য অনেক ভাইয়ের বাংলাদেশে রাজশাহীতে চলে আসছেন ঢাকায় চলে আসছেন গ্রাম থেকে কিসের জন্য এখানে সৈয়াকিদের মাদাসে পড়াবো এটা ওই রকমের হিজরত সবের হিজরত এটা দিনই হিজরত বলতে হবে অথবা বেদাতি আকিদার মানুষ সব এলাকাতে এখানে শহীদ দিন পালন করা অসম্ভব সুতরাং ওখান থেকে আপনি হিজরত করে আসছেন হ্যাঁ এটা হচ্ছে দিনের স্বার্থে হিজরত আপনার দুনিয়ার জন্য নয় আর একটা হচ্ছে দুনিয়ার জন্য হিজরত হচ্ছে যে এখানে ইনকাম কম আর এক জায়গায় ইনকাম বেশি এখানে সুযোগ সুবিধা কম বা চাকরি নেই আর এক জায়গায় চাকরি আছে চলে গেলেন ওটা হিজরত আপনার দুনিয়ার হিজরত সেখানেও যদি সৎ নিয়ত থাকে যে হালাল রুজির জন্য যাচ্ছি তাহলে আশা করি সব পাওয়া যাবে কিন্তু যদি নিছক শরীরের আরামের জন্য শরীরের চাহিদা মেটানোর জন্য এখানে অতটা চাহিদা মিটছে না ওখানে অনেক চাহিদা মিটবে মনের বা শরীরের হ্যাঁ পকেটের তাহলে কোনো সব নেই হিজরত বরং অনেক সময় ওখানে পাপ বেশি আছে তারপর হিজরত করছেন আর পাপ থেকে বাঁচতেও পারছেন না তাহলে গোনা হবে ওই হিজরতে এজন্য কুফরির এলাকাতে কুফরির দেশে হিজরত করা মুসলিম পরিবেশ থেকে যাওয়া এমনি জায়জ নয় সাধারণ অবস্থায় সাধারণ অবস্থায় মোটেই জায়জ নয় সামান্য কিছু শর্তের সাথে কিছু কিছু শর্তের সাথে সামান্য ক্ষেত্রে বেশ কিছু শর্তের সাথে সামান্য ক্ষেত্রে যাওয়া যেতে পারে যেগুলির আলোচনা বিস্তারিত আলহামদুলিল্লাহ আমার আছে যারা শুনতে চাইবেন অনলাইনে পেয়ে যাবেন তো আল্লাহ এবং রসুল হিজরত করা রাসুল্লাহাম দিকে জীবদ্দশায় হিজরত ছিল কোন হিজরত হ্যাঁ আপনারা সাথে আছেন না বলেন নবী সাল্লামের জামানাতে হিজরত ছিল না ছিল না কোথা থেকে হিজরত ছিল মক্কা থেকে মদিনার হিজরত ছিল তার আগে আর একটি হিজরত ইসলামী হিজরত ছিল নবী সাল্লাম যেতে পারেননি বা যাননি আল্লাহ রকম হয়নি কিন্তু সাহাবিদের বলেন যে তোমরা চলে যাও হিজরত করে ওইটা মক্কা থেকে আবেসিনিয়া হাবাসা নাজাসির দেশে হিজরত করে যাওয়া যা ওখানে ইসলাম পালন করতে ভালো করে ওখানে গেলে অন্তত জুলুম অত্যাচার হবে না এখানে খুব অত্যাচার হচ্ছে অত্যাচার থেকে বাঁচার জন্য হিজরত এটাও ভালো কোন জায়গায় অত্যাচার হচ্ছে এলাকায় সংখ্যালঘু মুসলিম সুতরাং সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় হিজরত করে চলে যান যে পরিস্থিতিগুলি তৈরি হচ্ছে এতে দিনের জন্য হিজরত এটা ভালো হিজরত <coughs> রাসুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন এতেকাল করেছেন না করেননি না হায়াতুল নবী হ্যাঁ কোথায় হায়াতুল নবী নবী সাল্লাম মারা গেছেন কোরআন বলছে হাদিস বলছে কেউ যদি অস্বীকার করে আল্লাহর সাথে শরীর করে ফেললো আল্লাহ হচ্ছেন চিরঞ্জ আল হাইয়ু হাইজুন লায়ামুদ কে আরে হাদিসের দোয়াটাও যদি মুখস্থ থাকে ইয়া হাইয়ো ইয়া কাইয়ম বে রাহমা থেকে আস্তাগিস আছে না ইয়া হাইয়ো হে হ্যাঁ জীবন্ত হ্যাঁ হে চিরঞ্জীব যিনি কখনো মরণশীল নন ইয়াকুম এসব কিছুর ধারণকারী ধারক বাহক বের রহমত থেকে আস্তাকে তোমার রহমতের ফরিয়াদ করি তো ইয়া হাইয় কাকে বলছেন আল্লাহকে যদি রসুলও যদি হায়াতন নবী তো তিনি তো হাইয় চিন্তা করেন আপনি আর এই আকিদা ভারত বাংলাদেশ পাকিস্তান শতকরা নব্বই জন মুসলিম আছে শতকরা নব্বই জন মুসলিমের আকিদা এটা শুধু তাদের জনগণের আকিদা নয় এটা হচ্ছে তাদের আলেম সমাজের আকিদা সহি বোখারির তর্জমা করেছেন একজন অনুবাদক বাংলাদেশ নামটা আজকে বলছিলেন আট দশ বছর আগে একবার নাম বলেছিলাম ওনার কিতাব থেকে পড়ে শুনিয়েছিলাম সহি বোখারির ভূমিকা প্রথম খণ্ডেই লিখছেন যে হায়াতুন নবী আর তিনি আবার খুব প্রসিদ্ধ প্রখ্যাত শাইখুল হাদিস খবরদার এইরকম বোখারের অনুবাদ পড়বেন না যে বোখারের অনুবাদ পড়তে ভূমিকা দিয়ে গুমরা হয়ে যাবেন পথভ্রষ্ট হয়ে যাবেন সিরকি আঁকি দেয় আপনার চলে আসবেন একটু চোখ খুলে চলাফেরা করতে যেমন রাস্তায় কাঁটা কোথায় আছে আর ইট পাটকেল কোথায় পড়ে আছে উঁচা নিচা না গর্ত আছে না দেখে পা ফেলেন না তার চাইতে বেশি সতর্ক হইতে আপনার দিনের ক্ষেত্রে যে আমি যেখানে পা ফেলছি কদম রাখছি আমি জান্নাতে যেতে পারবো না হোঁচট খেয়ে পড়ে জাহান্নামে চলে যাব খেয়াল রাখতে আপনাকে তর্জমা তো বুখারির কিন্তু ভূমিকাতেই এই সিরকি কথা লেখা আছে হায়াতুল বিশ্বাসী কি বলছিলাম রসুল্লাহ সাল্লাম এতেকাল হয়েছে যে আল্লাহর পেয়ারা হয়ে গেছেন এসব কথাবার্তা বলে তাউল করবেন না আপনি হ্যাঁ মানুষকে গুমরা করবেন না আল্লাহর পেয়ারা অবশ্যই তিনি তার তার চাইতে পেয়ারা কি আছে কিন্তু তিনি এতেকালও করেছেন তার মরণ হয়েছে যে মরণ লিখা ছিল সেটা হয়ে গেছে যেমন আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তারা বলেছেন যে যে মরণ ইয়ারাসুল আল্লাহ আপনার যে মরণ লিখনি ছিল সেটা হয়ে গেছে মুক্তা বা মিথ্যা মৃত্যুবরণ করেছেন আপনি আসবে বলুন আল্লাহ সময় সুযোগ দিলেন বিশাল সহি বুখারি কতদিন যে লাগে তো কি বলছিলাম রসুল আসলামের জীবদ্দশা হিজরত ছিল মক্কা থেকে মদিনা হিজরত ফরজ ছিল মক্কা বিজয় পর্যন্ত অষ্টম হিজড়ি পর্যন্ত তারপরে হিজরত আর ফরজ নেই হিজরত করে লাভ নেই মক্কাই থাকো অসুবিধা কি মক্কা দারুল ইসলাম হয়ে গেছে এখন আর তো অসুবিধা নেই নবী ইন্তকালের পরে আমরা হিজরত করতে পারি কেন নবীর দিকে এটা কেমন করে আর এর ধরনটা কি যদি হিজরত করতে পারি রসুল্লাহ দিকে সাল্লাম তাহলে এর ধরনটা কিভাবে সবাই মদিনা চলে যাব আর মদিনাতে বাসা নিলেই আবার রসুলের দিকে হিজরত করে চলে এসছি হয়ে যাবে না মদিনা হিজরত করে জান্নাত যেতে পারবেন না যদি মদিনায় গিয়ে আকিদ আমল ঠিক না থাকে অনেকে মদিনায় মরার জন্য আর মদিনায় বাকিতে কবর নেওয়ার জন্য দশ দশ বছর ধর্ণা দিচ্ছে কিন্তু আকিদা হচ্ছে ফাঁসের আকিদার অবস্থা খুব খারাপ সুতরাং সেটা কখনো জান্নাতে পৌঁছাবে না জান্নাতের কাছে নিয়ে যাবে না জাহান্নামের কাছে নিয়ে যাবে আকিদা আমুল আকিদার পরিশুদ্ধি আর সুন্দর এবাদত বন্দেগি আর সুন্দর আখলাখ চরিত্র সুন্দর মামলাত লেনদেন এইটাই মানুষকে জান্নাতে নিয়ে যাবে যেখানে থাকেন না কেন তবে কাউকে যদি আল্লাহ সৌভাগ্য দান করেন সে ভাগ্যবান হয় আর মদিনা মক্কায় থাকতে পারে ভালো কথা কিন্তু সবাই হিজরত করবেন এই আজা নিয়ে যে রসুলের দিকে হিজরত করে এসছে মদিনায় হিজরত নাকি না না না হিজরত নাই তবে আর একটা হিজরত বাকি আছে কেমত পর্যন্ত সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লামের আদর্শ এবং সুন্নতের দিকে আল হিজরাত ইলা ও তরিকাতেহি নবীর তরিকা নবীর সুন্নতের দিকে হিজরত করা কেমন পর্যন্ত বাকি আছে আর এটা একবার মরণ পর্যন্ত করতে থাকবো যদি কোনো একটা সন্ন্যত নবীর না জানতে পারি আজকে যদি কেউ জানিয়ে দেয় যে এটি সন্ন্যত ওইদিকে হিজরত করলে হিজরত মানে কি চলে যাওয়া ওইদিকে ওইদিকে চলে গেলাম জি বুধবারের দিন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত দোয়া কবুল হয় হাদিস আল্লাহ আলবানী সহি বলেছেন মাত্র কয়েক মাস আগে হাদিসটা সহি জানতে পারলাম না আগে আমিও জানতাম না তারপর থেকে একটু খেয়াল থাকে যে বুধবারের দিন জোহর থেকে আসরে দুয়া নবীলামের খন্দকের সময় কবুল হয়েছে এটা দুয়া কবুল হওয়ার সময় আল্লাহ এটা হচ্ছে কি আমার নবীর দিকে হিজরত করা এতদিন জানতাম না জেনেছি যদি মাঝে মধ্যে পারি আমার দোয়ার প্রয়োজন এই সময়টাকে আমি কাজে লাগাবার চেষ্টা করবো এটাই হিজরত একটা উদাহরণ দেওয়ার জন্য বুঝালাম আপনাদেরকে বহু সুন্নত আপনারা জানেন না বহু সুন্নত জানার বহু বেদাতে রয়েছেন বেদাত থেকে বেদাতকে তিন তালাক দিয়ে চলে আসলেন কার দিকে নবীর দিকে আসা উদ্দেশ্য এটাই হিজরত শেরিক ছেড়ে বেদাত ছেড়ে চলে আসলেন অন্ধ অনুসরণ অন্ধ ভক্তি থেকে চলে আসলেন দলিলের দিকে চলে আসলেন এগুলি হচ্ছে হিজরত এটা হচ্ছে সবচেয়ে বড় হিজরত আজকে যেখানে থাকেন না কেন কোরআন সন্ন্যার দিকে দৌড় দিয়ে চলে আসছেন যখন আল্লাহ এবং রসুলের দিকে আসতে বলা হবে দো আল্লাহ তখন মমিনের চরিত্র হচ্ছে আচরণ হচ্ছে কি বলবে ইয়াকুলু সামিয়া নবীর কাছে ফাইসালা নেওয়ার জন্য আসবে নাম কি বলবে ইয়া শুনলাম হে আল্লাহ তোমার নবীর কথা শুনলাম মেনে নিলাম হিজরত করলাম হিজরত হিজরত কেমন বাকি থাকবে এবং আপনাকে পদে পদে হিজরত করতে থাকতে হবে মনটা পাপের দিকে চলে গেছে খারাপ ছবি কিছু আজকে ফেতনার ইন্টারনেট ফেতনার দিকে দেখে নিয়েছেন সাথে সাথে ওখান থেকে ডিলিট করে দিলেন সেটাকে হাইড করে দিলেন যাতে ব্লক করে না আসতে পারে আর তারপরে আপনি ফিরে চলে আসলেন ভালো কিছু দেখা শুরু করলে এটা হচ্ছে হিজরা এর আল্লাহ রসুলি আল্লাহ রসুল দিকে হিজরত করা জি হ্যাঁ এগুলো বাস্তবে হাতে নাতে এগুলোকে আপনাকে আমলে নিয়ে আসতে হবে জি হিজরত আছে অনেক হিজরত আছে প্রতি মুহূর্তে হিজরত আছে এতদিন আড্ডা দিছিলেন যেখানে সেখানে বসে জুমার পরে আর কাজ নেই খাওয়া দাওয়া আজকে কেউ আপনার কাছে খেতে আসছে আগামী সপ্তাহে কারো কাছে আপনি সেখানে খেতে যাবেন ধুমধাম করবেন একটু খাবেন দাবেন এই করে আপনার লাইফটা পাঁচ বছর দশ বছর কেটে গেছে জানতে পারে ইসলামী সেন্টারে দিনের শিক্ষা হয় সেখান থেকে হিজরত করে আপনি দিন শিক্ষার জন্য চলে আসলেন এ হচ্ছে হিজরা এর আল্লাহে ওরাসুল্লি এগুলো হচ্ছে হিজরত এরকম বহু হিজরত আপনার জীবনে হইতে পারে সততার দিকে ফিরে আসা তাকুয়ার দিকে ফিরে আসা মসজিদের দিকে ফিরে আসা জি আল্লাহ যেন তৌফিক দান করে এবং এর জন্য অন্তর খোলা থাকতে হবে অন্তর খোলা থাকতে হবে অন্তর যেন সবসময় খোলা থাকে যে আল্লাহ এবং রসুলের দিকে আসার ক্ষেত্রে যদি কেউ ডাক দেয় তা আমি নিজেকে ছোট মনে করব না জি আমাদের দেশে অনেক আলেমরা আছে ষাট সত্তর বছর বয়সে জানতে পারছে সম্মিলিত মোনাজাত বেদাত ছাড়তে রাজি না বেদার থেকে হিজরত করবে না ছাড়বে না ছাড়বে না বহু ঘটনা ঘটেছে এরকম এইদিকে সভাতে সে কিছুই বলতে পারলো না দলিলের সামনে যে সম্মিলিত মোনাজাতের দলিল আছে কোন হাতিসে কিছু বলতে পারলো না আর এলাকাতে চিঠি লিখছে চিঠি ধরা পড়েছে যে এলাকার এমামদের কাছ থেকে দোয়া বাধ্যতামূলক করে নাও যেহেতু সেইগুল হাদিস তাকে সবাই মানে তার দিকে তাকিয়ে আছে ও যদি ফিরে চলে মানহানির নাম মনে করে ফিরে চলে আসতো এলাকার সমস্ত লোকেরা ফিরে চলে আসতো এই সন্ন্যতের দিকে বেদাত ছেড়ে কিন্তু একটা চিঠি এলাকার হাজার হাজার মানুষকে গুমরা করে দিলাম বা লক্ষ লক্ষ মানুষকে গুমরা করে দিলাম যা আমাদের এত বড় সেই হল হাদিস আল্লামা সাহেব বলেছেন যেন দোয়া করিয়ে নিতে হবে সুতরাং ইমামদের ভাত উঠা শুরু হলো যারা সন্ন্যতি নামাজ পড়ে সালাম ফেরার পর দোয়া করবে না তোমার চাকরি না যাও কত অপরাধ করল জি না হিজরত করতে হবে একজন আলেমের কথা বাংলাদেশে বড় একজন আলেম ছিলেন সত্তর পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে তারপরে সৌদি আরবের এই চর্চাটা বাংলাদেশে গিয়েছে আল্লাহ সর্বত্র বিরাজমান না আল্লাহ নিরাকার না আল্লাহ নিরাকারও না আর আল্লাহ সর্বত্র বিরাজমান না আল্লাহ তার আরো সাজিমে সাত আকাশের পর সৃষ্টির ঊর্ধ্বে এবং আল্লাহ রাবুল আলমিনের যা কিছু আছে কোরআনে যেভাবে বর্ণনা করা আছে হাদিসে তা আমরা মানি বিনা বিকৃতিতে আর বিনা অপব্যাখ্যায় এটা জানার পরে উনি বলছেন ওই আলেম সম্পর্কে শেখুল হাদিস বা আল্লামা সম্পর্কে যে উনি ঘরোয়া আলোচনায় বলছেন যে সেই তো জি সেই তো এতদিন বলে আসলাম যে আল্লাহ নিরাকার এখন কি করে বলবো যে আল্লাহর হাত আছে কি করেই বলবো যে আল্লাহর পা আছে কি করেই বলবো যে আল্লাহর চেহারা আছে কি করেই বলবো যে আল্লাহর চোখ আছে না হিজরত করতে রাজি না হাউজ এমনটা যেন না হয় ভুল বুঝতে পেরেছি অসুবিধা নেই আমি ছোট হয়ে যাব না না আপনার কাছে ছোট হওয়া ভালো আমাদের হাসর মাঠে অসংখ্য মানুষের সামনে ছোট হওয়ার চাইতে লাঞ্ছিত হওয়ার চাইতে অনেক ভালো দুনিয়াতে এই সামান্য ছোট হওয়া কোনো ছোট হওয়া নাই কোনো ছোট হওয়া নাই কিছু না বরং মান সম্মান বেড়ে যাবে আল্লাহর জন্য যে নিজেকে ছোট মনে করবে রাফা হল আল্লাহ ওকে ওপরে উঠিয়ে দিবে এই বিশ্বাস রাখতে হবে সমাজ ভাতৃমন্ডলী যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের দিকে হিজরত করবে ফাহিজরাত আল্লাহ রসুল তার হিজরতের ফলাফলটা আল্লাহ এবং রসুলের দিকেই হবে যেমন উদ্দেশ্য হচ্ছে হামান কানাত হিজরাত আল্লাহ রসুল কাজদান অনিয়াদান ওর নিয়তটা ছিল আল্লাহ এবং রসুল হিজরত করা সুতরাং ফাহিজরাত আল্লাহ রাসুল আজরান ওয়াসাবান তখন নেকির ক্ষেত্রে প্রতিদানের ক্ষেত্রেও তার হিজরতটা আল্লাহ এবং রসুলের দিকেই বলে গণ্য হবে এটা হচ্ছে ভালো হিজরত নেক হিজরত নেক নিয়তের হিজরত উদাহরণ হলো তার নিয়ত দুই রকম হয় ভালো নিয়ত খারাপ নিয়ত অমান কান্ত হিজরাত হলে দুনিয়া কারো হিজরত যদি দুনিয়ার উদ্দেশ্যে হয় কিসের জন্য ইউসি বহা দুনিয়া অর্জন করা আও ইমরাতিন কোন নারীর উদ্দেশ্যে হয় নারীর প্রেমে পড়েছে যেত না কোনোদিন বাংলাদেশ ছেড়ে কিন্তু একটা মেয়ের প্রেমে ভেসে গেছে কোন একটা দেশের ধরে না যে কোনো দেশের অস্ট্রেলিয়ার ও যাবেই এখন ওখানে জি এরকম ঘটনা ঘটছে না ঘটছে না আমার ইসলামিক সেন্টারে এক পাকিস্তানি এরকম এসছে তার আগে ওর ক্যাম্পে আমার বক্তব্য ছিল দেখা হয়েছে বাংলা বক্তব্য করার পরে ও এসে আমার সাথে দেখা করে বলছে যে আমি অস্ট্রেলিয়ায় বিয়ে করব অস্ট্রেলিয়া বিয়ে করব কেন কোনো স্ত্রী নেই বলছে স্ত্রী আছে এটা ভালো না তো অস্ট্রেলিয়াতে বিয়ে করবো কিন্তু খ্রিস্টান মুসলিম হইতে রাজি আছে মানে এতদিন খ্রিস্টান থাকলো সে কত কি করেছে সেটা ভালো হয়ে গেল তোমার কাছে আর যেটা মুসলিম পরিবার পরিবারে মুসলিম সমাজে মানুষ হয়েছে সেটা ভালো হইলো না এতটা কথা বললাম তাতে পরে কিছুদিন পরে দেখা হয়েছে ইসলামিক সেন্টারে কি খবর তো আমাদের ওই যে উর্দু সেকশন ভাই আছে বলছে যে অস্ট্রেলিয়া গিয়ে বিয়ে করেছ কেউ যদি নারীর জন্য হিজরত করে অথবা দুনিয়ার জন্য পয়সার জন্য হিজরত করে নেতৃত্বের জন্য হিজরত করে এক কথা দুনিয়ার গরজে স্বার্থে হিজরত করে তাহলে ফাহিজরা তহু এলা মাহা যারা এলেই হে তার হিজরতটা হবে ওই উদ্দেশ্যেই যে উদ্দেশ্যে সে হিজরত করেছে মানে হিজরতটা যদি অসৎ হিজরত হয় নিয়তটা যদি তার উদ্দেশ্য যদি অসৎ হয়ে থাকে উদ্দেশ্য যদি দুনিয়া হয়ে থাকে তাহলে পাপের হইলে পাপ হবে আর জায়েজ হলে জায়েজ হবে আর তাতে কোনো নেকি হবে না যে উদ্দেশ্যে সে হিজরত করেছে সেটাই পাবে এই ছিল হাদিস হাদিস সম্পর্কে মোটামুটি আলোচনা হয়েছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব নিয়তের শাব্দিক অর্থ নিয়তের শাব্দিক অর্থ কি সময় অনেক হয়ে গেছে হ্যাঁ কি বলবেন নিয়ত মানে হচ্ছে আলকাস উদ্দেশ্য আর নিয়তের উদ্দেশ্য শাব্দিক অর্থ হচ্ছে আলকাস উদ্দেশ্য আমার নিয়ত আছে মানে উদ্দেশ্য আছে নিয়ত মানে কথা উদ্দেশ্য আল কাজ শরীয়তের পরিভাষায় সংজ্ঞা হচ্ছে আল আজমু আলা ফেলিল এবাদাতে তাকারবান এর আল্লাহ কোন এবাদত করার সংকল্প করা কোন এবাদত কি করা সংকল্প করা উদ্দেশ্য করা কিসের উদ্দেশ্যে আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে এবাদত কেন করবো তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর সান্নিধ্য লাভের জন্য যখন করবেন তখন সেটাকে নিয়ত বলবো শরীয়তের ভাষায় নিয়ত জি রোজার নিয়ত সলাতের নিয়ত এখানে দিন শিখতে এসছেন এর নিয়ত এই যে অন্তরে সংকল্প হয়েছে একটা এবাদতের এবাদত হচ্ছে এলেম শিখা এবাদত হচ্ছে আমল করা আমল করা অথবা এলেম শিখার অথবা দাওয়াত দেওয়ার নিয়ত হয়েছে আর তারপরে সেই কাজটি করতে লেগেছেন কিসের জন্য তাকার রোবান এল আল্লাহ আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে তাহলে হয়ে গেল নিয়তের স্থান কোথায় এইখানে না এইখানে নিয়তের স্থান হচ্ছে মাহাল লোহাল কালব স্থান হচ্ছে কলব তাহলে মুখের সাথে নিয়তের কোন সম্পর্ক নেই যারা মুখ দিয়ে নিয়ত করে তারা মুরুক্ষ কেউ যদি কান দিয়ে খাবার ঢুকায় কত বড় মূর্খ বলবেন না তাকে বলবেন যে পাগল মূর্খ তো পাগল হয় না মূর্খ আবার মেলা ক্ষেত্রে আমার চেয়ে তো চালাক তাই না পড়াশোনা জানে কিন্তু আমার চেয়ে তো বুদ্ধিমান কিন্তু এ যদি কাম দিয়ে বা নাক দিয়ে খাবার ঢুকায় অথচ মুখ কাজ করছে তাহলে কি বলবেন পাগল বলবেন তো যেই ব্যক্তি মুখ দিয়ে নিয়ত করে নামাইতে পারে সে এইরকমই পাগল কারণ মুখের কাজ নয় এটা অন্তরের কাজ এই জন্য তিন চারটি এবাদত ছাড়া কোনো এবাদতে নিয়ত পড়ে না নিয়ত পড়ুয়ারা তিন চারটি নামাজের নিয়ত পড়ে রোজার নিয়ত পড়ে আর হজের নিয়ত পড়ে ঠিক না হয়তো উজু আর তেমমের পড়তে পারে ওদের ওদের খাস মোল্লার আবার পড়ে হ্যাঁ। আর জাকাতের নিয়ত পড়ে জাকাত বিতরণ করছে যখন একজন ওই বিদাতপন্থী নামাজও তো নামাই তো পড়লে তো নামাজের পরই তো জাকাত হ্যাঁ নামাই তো জাকাতা বা নামাই তো আনোয়াদ্দিস জাকাতা ফরিজাতান লিল্লাহে তালা কুল্লা সানাতিন প্রত্যেক বছর কিসের টাকার না স্বর্ণের না ওসুর হ্যাঁ? না ব্যবসায়ী সামগ্রীর না গবাদি পশুর কিসের এত টাকার এত টাকা বেরোইল জীবনে শুনেছেন কখনো ওর জন্য নিয়ে পড়া লাগে না কোথায় গেল ওইসব নিয়ত পড়া বাপ মাকে টাকা পাঠাচ্ছেন নিয়ত পড়েন না কেন স্ত্রীকে খরচ পাঠাচ্ছেন ওইটা এবাদত না সবের কাজ না নিয়ত পড়েন না কেন হ্যাঁ, তাহলে তবা করেন পাগলামি করিয়েন না হুজুররা পাগলামি করেছে আপনারও পাগল থাকবেন এখন চোখ খুলেছে হুজুর বাংলাদেশে চাকরি করছে ও বিদেশে আসলে আপনি তো বিদেশে চলে এসেছেন রিয়াল রিয়াল আর ডলার কামাচ্ছেন তাই না তো সুতরাং যখন দুনিয়ার ক্ষেত্রে চালাক হইতে পেরেছেন হুজুরদের চাই তো এই ক্ষেত্রে আর পাগলামি না করে হুজুরদের মতো চালাক হয়ে যান সন্ন্যতের অনুসারী হয়ে যান নিয়ত করা শর্ত ফরজ অন্তরে হাতটা দেখবেন আমার এখানে আর নিয়ত মুখে পড়া বেদাত হারাম ওনার কাছে একটা ফরজ আর একটা হারাম বেদাত নিয়তের উদ্দেশ্য কি নিয়তের উদ্দেশ্য হচ্ছে দুইটি যখন বলবো ইন্নামাল আমাল নিয়াত মানুষের আমল নির্ভরশীল নিয়তের ওপর এই নিয়ত শব্দটি দুটো বিষয়কে উদ্দেশ্য করে সূক্ষ্ম কথা একটু মনোযোগী বুঝবেন একটির সম্পর্ক আকিদের সাথে আর সম্পর্ক ফিখের সাথে ফিখি মাসলাম সাথে একটি নিয়ে আকিদার অলমারা আলোচনা করেন আর একটি নিয়ে ফোকাহাই কেরাম ওলামারা যারা মাসলা মাসাইল বর্ণনা করেন মুক্তি হিসাবে আলোচনা করেন জি কেমন করে নিয়তের একটি অর্থ হচ্ছে এখলাস এবং তৌহিদ তৌহিদ আর এখলাস হ্যাঁ আমার নিয়তটা ভালো আলহামদুলিল্লাহ কোন ক্ষেত্রে বলছি আমি যা দান খেরাত করছি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি আল্লাহর জন্য করছি লোক দেখানো নয় হ্যাঁ যা কিছু দান খেরাত করছি আর পরকালে কিছু আল্লাহর কাছে পাবো সেই জন্য করছি এটা কি এখলাস এখলাস তাহলে এখানে নিয়ত বলতে এখলাস বোঝানো হচ্ছে এখলাস আর তৌহিদ এটি হচ্ছে আকিদার চ্যাপ্টার আকিদা নিয়ে আলোচনা করেন আকিদার অলমাইকেরাম গুণ আর আকিদার শিক্ষা আরব দেশ থেকে নিতে হবে অথবা আরব দেশের পড়া আলেমদের কাছ থেকে নিতে হবে ভালো করে বুঝে নেন দেশে আকিদার শিক্ষা আমরাও পাইনি আপনারা কি পাবেন তো এই হচ্ছে একটা আকিদার বিষয় আর একটা হচ্ছে ফিখের বিষয় ফিখি পরিভাষায় নিয়ত হচ্ছে যেটার আলোচনা যখন ফিখি মশলা মশাল আসবে সলাতের কথা নামাজের কথা আসবে সে আমরোজার কথা আসবে জাকাতের কথা আসবে হজের কথা আসবে তখন যখন নিয়তের কথা বলবো তারাত উজু গোসুলের কথা আসবে তেমনের কথা আসবে তখন যে নিয়তের আলোচনা হবে সেটার হচ্ছে ফোকাহাদের আলোচনা সেটা কি সেটা সংজ্ঞা শুনেন তাম এইজুল আদাত মিনাল এবাদাত মানুষের পার্থিব কাজকর্মগুলিকে এবাদত থেকে ভিন্ন করা পার্থিব কাজগুলিকে এবাদত থেকে ভিন্ন করা একজন লোক শরীর চর্চা করছে শরীর খুব ওজন হয়ে যাচ্ছে অথবা কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে সুগার বেড়ে যাচ্ছে প্রেশার বেড়ে যাচ্ছে সেজন্য কি করছে সে এক্সারসাইজ করছে রুকু সেজদা এইসবের মাধ্যমে ধরেন এটা কি তার আদাত অভ্যাস অভ্যাস আরেকটা লোক কি করছে ফরজ অথবা সন্ন্যত সালাত আদায় করছে যা তকবির দিয়ে শুরু তকবির তাহারিমা দিয়ে আর তসলিম সালাম দিয়ে সমাপ্তি এটার নাম কি এবাদাত তাহলে তামিজুল আদাত আনিল এবাদাত আদাতকে এবাদত থেকে ভিন্ন করা এটা হচ্ছে আদাত আমার অভ্যাস শরীর চর্চা করা হ্যাঁ এক্সারসাইজ আর এটা হচ্ছে আমার এবাদাত এটা হচ্ছে ফিখের আলোচনার বিষয় আর আরেকটি হচ্ছে তামিজুল এবাদাত বাজাহা তামিজুল এবাদাত বাজেহা আমবাজ এক এবাদত থেকে আর এক এবাদত থেকে পৃথক করা বা ভিন্ন করা এটাও নিয়ত এটাও ফিখের আলোচনার বিষয়বস্তু কেমন করে আমি এখন আসরের সলা তাদের জন্য মসজিদে গেলাম আপনারা গেলেন যাওয়ার পরে আপনি নামাজ পড়ছেন সন্নত পড়ছেন তাহিয়াতুল মসজিদ নাকি ফরজ জি নিয়ত করতে হবে না হবে না কোথায় নিয়ত করবেন মুখে দাঁড়াতে আপনার নিয়ত হচ্ছে এটা আমার তাহিয়াতুল মসজিদ অথবা এটা আমার সন্ন্যতে রাতে বা হ্যাঁ এটা আমার জোহরের কাজা সন্ন্যত বাকি ছিল জুমার কাজা সন্ন্যত বাকি ছিল সব নিয়ত হচ্ছে কিন্তু এক এবাদতকে আর এক এবাদত থেকে ভিন্ন করলাম আলাদা করলাম যখন ফরজ নামাজ পড়ছেন তখন আপনি ফরজ ফরজের নিয়ত হচ্ছে এই ফরজকে আমি চিহ্নিত করলাম এটা আমার ফরজ এটা আমার সুন্নাত নয় তামিজুল এবাদতে বাদে হাম্বাস এ হচ্ছে নিয়ত এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস দুটি হাদিসের ওপর ইসলাম নির্ভরশীল ইসলামের অধিকাংশ বিষয়গুলি দুটি হাদিসের চারিদিকে ঘোরাফেরা করছে দুটি হাদিসের হ্যাঁ। একটি হচ্ছে ইন্নামাল আমল নিয়াদ যেটাতে তৌহিদ আর এখলাস প্রতিষ্ঠিত হবে তৌহিদ এখলাস ছাড়া আমল কবুল হয় না ইসলাম তো আমলের নাম না ইসলাম হচ্ছে আমল আকিদা আমলের না আকিদাটা অন্তরের আমল ধর্মীয় বিশ্বাস তো ইন্নামাল আমল বিনিয়ত এতে আকিদ এখলাস এবং তৌহিদের শিক্ষা দেওয়া হয়েছে যেটা আমল কবুল হওয়ার প্রথম শর্ত দ্বিতীয় হাদিসের উপর যে ইসলাম নির্ভরশীল মান আমেলা আমালা আলী আমরা ফাওয়ারদ্দুন কেউ যদি এমন কোন আমল করলো যা নবী সালামের আদর্শ নয় সেটা প্রত্যাখ্যাত ছুড়ে ফেলে দেওয়া হবে এটাতে মোতাবাত নবীর অনুসরণ শেখানো হয়েছে নবীকে ফলো করা নবীর ইত্তেবা করা শেখানো হয়েছে দ্বিতীয় শর্ত হচ্ছে এবার কবুলের কি রসুল্লাহামের তরিকাই হইতে হবে এক আল্লাহর জন্য হইতে হবে ইন্নামাল্লাহ থেকে শিখলাম আর এক রসুল সাল্লামের তরিকাই হইতে হবে সেটা মান আমেলা আমালি আমরনা ফওয়ারদ্দনের হাদিস থেকে শিখলাম এই দুটি হাদিস উপর তাহলে সমস্ত দিন ইসলামের বিধিবিধা নির্ভরশীল নয় জি হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তো এখানেই আলোচনা শেষ করছি যদি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল সময় অনেক হয়ে গেছে তবে একটি কথা আর বলিনি যেটা খুব জরুরি জিনিস তার বিষয় আল্লাহ এবং রসুলকে একসাথে একত্রিত করে উল্লেখ করা আল্লাহ এবং রসুল আল্লাহ ওয়ারাসুল এটা বলা জায়েজ না জায়েজ নয় জায়েজ না জায়েজ নয় আমরা কিছু হাদিসে দেখি যে জায়েজ আছে অনেক হাদিসে এভাবে যেমন এই হাদিস আসলো ফামান কানা হিজরা তো এল আল্লাহে ওয়ারাসুল আল্লাহ এবং আল্লাহ এবং রসুলের দিকে যে হিজরত করলো তো এখানে আল্লাহ এবং রসুলকে একসাথে করে বর্ণনা করা হইলো কি হইলো না হইল তাহলে জায়েজ আছে বলেই নবী সাল্লাম করেছেন কিন্তু আর এক জায়গায় যখন এক এক লোক এসে বলল যে মাশা আল্লাহ আল্লাহ আল্লাহ এবং রসুল যা চান তাই হয় তখন কি সুহান আল্লাহ সুহান আল্লাহ কি করলে আজাল তানির নিত্যান তুমি আমাকে আল্লাহর শরিক বানিয়ে দিলে কুল মাশা আল্লাহ সুম্মা মাসেদ আল্লাহ যা চান তারপরে আপনি যা চান সম্মা দিয়ে অতপর দিয়ে বলো আর না হলে মাশা আল্লাহ ওয়াহাদ সবচেয়ে ভালো যে মাশা আল্লাহ একা আল্লাহ যা চান তাই মানুষের চাওয়াতে কিছু হয় না নবী রসুলের চাওয়াতে কিছু হয় না যদি আল্লাহ না চান তাহলে আর না হইলে বলতে পারেন কোন বড় ব্যক্তিকে বলা যেতে পারে আল্লাহ যদি চান তো এটা হবে অতপর যদি আপনি চান তো হবে দেশের সরকার চাইলে অনেক কিছু করতে পারে আপনার জন্য তাই না আপনার গোটা গোষ্ঠীকে উদ্ধার করে দিতে পারে চাকরি বাকরি দিয়ে আর এই করে তাই না তা আপনি কি বলতে পারেন আল্লাহ যা চান অতপর আপনারা যা চান কিন্তু যদি বলেন আল্লাহ এবং আপনি যা চান এটা শেরক শের যদি কোনো নেতাকে গিয়ে বলে আল্লাহ যা চান আপনি যা চান রাষ্ট্রপতিকে বলে শের কথা বোঝা গেছে তো কোনখানে জায়েজ বলো কোনখানে না জায়েজ বলবো এই সূক্ষ্ম কথাটি অনেক আলেমের জন্য গুরুত্বপূর্ণ সেটা জেনে নেন দেখেন বিষয় আমাদের সামনে দুটো একটা সৃষ্টিগত বিষয় মানে অমরণ কৌনিয়া সৃষ্টিগত বিষয় আর একটা হচ্ছে শরীয়তগত বিষয় বিধানগত বিষয় সৃষ্টিগত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ এবং রসুলকে ওয়াও দিয়ে জমা করা যাবে না আল্লাহ যা চান তাই হবে আর রসুল যা চান তাই হবে এটা সৃষ্টিগত বিষয় না শরীয়তগত বিষয় সৃষ্টিগত বিষয় এটা আল্লাহ সৃষ্টি করবেন তাই না আল্লাহ যা ঘটাবেন তাই ঘটবে হ্যাঁ এবং রসুল বলা যাবে না কথা বোঝা গেছে না কিন্তু শরীয়তের বিধানের ক্ষেত্রে আল্লাহ যা দিয়েছেন এবং রসুল যা দিয়েছেন তা মানবো বলা যাবে না কারণ শরীয়তের বিধান যেমন আল্লাহর কথা মানতে হবে তো রসুল উল্লাহামের কথাও মানতে হবে বোঝা এই জন্য কোরআনে কারিমে রয়েছে ইল্লাহ যে এবং রসুলকে এবং এবং দিয়ে আছে কিন্তু সৃষ্টিগত বিষয় বিষয় রয়েছে তাহলে বিষয়ে আল্লাহ এবং রসুল বলা যাবে আর সৃষ্টিগত বিষয়ে আল্লাহ এবং রসুল বলা যাবে না আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন ও সাল্লা মোহাম্মদ আলহি ওসাহাবি আজমাই